তেরোশো একুশ সালের বাসন্তী নবমী রাত্রি শ্রী শ্রী অন্নদা ঠাকুরের প্রতি বিশ্বজননী আদ্যামায়ের নির্দেশ আমি এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকব না সকল ভক্তের ঘরে ঘরে পূজা পেতে চাই আমি যে কেবল স্বাস্থ্যবিহিত মতেই পূজা পেতে চাই তা নয় মা খাও মা পড়ো ইত্যাদি প্রাণের ভাষায় সকল বস্তু নিবেদন করে ব্যবহার করলেও আমার পুজো হবে সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা আজ যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তব পাঠ করে তো আমি বিশেষ আনন্দিত হই श्रेणुभातषा प्रभक्ष्यामि आद्यास्तुत्रां महाफलम् या पटेद सततं वगथा शैव विष्णुवल्लवा मृत्युव्याधि भयं तैष्या नास्ति किञ्चिदि जीद कलो युगेया पुत्र लवते पुत्रां त्रिपक्षां श्रवणं यदि नौ माश वन्दनान्मुखतिर् मे प्रवक्त्रा श्रुतं यदि मृथवत सा जीववत सा षन्मासां श्रवणं यदे नौकायां सङ्कटे युद्धे पाटनात् जयमाप्नुवात् गहे नग्नि चौरा भयङ्कित् राजस्थाने जैनि प्रसन्ना सर्वधेवता औमिरी ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावत्याम् अम्बिका वरुणालये यमालये कालरूपा कुबेरो बाभने शुभा महानन्दायग्निकोणे च वायव्यां मृगवाहिनी नैऋत्यां रक्तदन्ता च ऐशान्यां शूलधारिणी पाताले वैष्णवीरूपा सिंहले देवमोहिनी सुरसा লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজায়ুদ্রদেশে চ কামাকা নীল নীলপর্বতে कालिका बङ्गदेशे अयोध्या महेश्वरी वाराणसिया अन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुष्कत्रे भद्रकाली कत्तायनि परा दारुकायाङ् महामाया मथुरायाङ् माहेश्वरी स्कुदात सर्वभूतानां सागरैष्य सागरैष्यजामि शुक्लपकैष्य कृष्णाशैकादशी परा दक्षैष्य दुहिता देवी दक्षयज्ञ विनाशिनी रामस्य यानकीतं हि रावणदंश कारिणी चण्डमुण्डवादे देवी रक्तबीज विनाशिने सौम्य सौम्यमतनि मधुकैटवगाथिने विष्णुवगथि प्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा अद्दस्तवामिमं पुण्यं या पाठेत् सततं नार सर्वजाराभयं नश्यात् सर्वव्याधि विनाशनं कोटितीर्थ फलं तैष्य प्लवतेनात्र संशय यया मे जाग्रत पातु विजया पतु पृष्ठतः नारायणी शीर्षदेशे सर्वाङ्गे सिंहवाहिने उग्रचन्ना प्रत्यङ्गे परमेश्वरी विशालाखी महामाया कौमारी शाङ्खिने शिवा चक्रेणे जयदात्री च रणमत्ता रनप्रिया दुर्गाजयन्तिकाले च भद्रकाली महोदयी नारसिंहि च वाराहि सिद्धिदात्री महारौद्री महावाय विनाशिनी इति ब्रह्मजामले ब्रह्मनारद संवादे आद्यस्तोत्रम् समाप्तम् ॐ अच्युतं केशवं विष्णुं हरिं सत्यां जनार्दनं हंशां नारायणं चैव एतत् नामाष्टकं शुभम् औमच्युतां केशवं विष्णुं हरिंशत्यां यनार्दानां हंशां नारायणं चैव एतत् नामाष्टकं शुभम् ॐ अच्युताङ्केशवङ्गिष्णु हरिं शत्याङ्गे अनारदनं हङ्गशाङ्गारायणं चैव एतत् नामाष्टकं शुभम् औ अखण्डमण्डलाकारं व्याप्तं ह्येन चराचरम् তৎপাদাং দর্শিতং এন তস্মৈ শ্রী গুরবে নম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरो निमिलितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शारण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে शरणः गतदिनार्थ परित्राणो परायणे सर्वैष्यार्थी हरे देवी नारायणी नमस्तुते जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवादात्री स्वाहा नमस्तुते ॐ काली काली महाकाली कालिखे परमेश्वरी सर्वानन्द करे देवी नारायणी नमस्तुते औं महादेवं महात्मानं महाजोगी महेश्वरं महापाप हरं देवं मकाराय नमो नमः औं नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण हिताय च जगद्दीथाय कृष्णाय गोविन्दाय नमो नमः नमस्ते यलदाबास नमस्ते यलशायने नमस्ते केशवानन्त वासुदेव नमस्तुते हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्राय नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्राय नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्राय नमो राम कृष्ण नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्राय नमो राम নমো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নমো রাম জয় ঠাকুর জয় ঠাকুর कृष्ण राम चन्द्राय नाम राम कृष्ण निभाय नाम कृष्ण নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় নম কৃষ্ণ জয় ঠাকুর নম কৃষ্ণ রাভম চন্দ্রায় নাম রাম কৃষ্ণ দেবায় নাম কৃষ্ণ রাম জয় ঠাকুর নম কৃষ্ণ রাম চন্দ্রায় নাম রাম কৃষ্ণ দেবায় নাম কৃষ্ণ জয় ঠাকুর नमो कृष्ण चंद्राय नमो राम कृष्ण निवाय नमो कृष्ण जय ठाकुर নম কৃষ্ণ রামচন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় নম কৃষ্ণ নম কৃষ্ণ রামচন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় নম কৃষ্ণ জয় ঠাকুর নম কৃষ্ণ রামচন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় নম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেবায় নম কৃষ্ণ জয় ঠাকুর আহ নম কৃষ্ণ রাম कृष्ण देवाय नाम कृष्ण जय ठाकुर नमो कृष्ण राम चंद्राय नमो राम कृष्ण निवाय नाम कृष्ण राम जय ठाकुर नमो राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चंद्र चन्द्राय नमो राम कृष्ण नमो जुग आवतार नमो शर्व देवा देवाय नमो जुग नमो जुगाय अवतार नमो सर्व দেব দেবায় নম যুগ নম যুগয় অবতার নম সর্ব দেবায় নম যুগ জয় ঠাকুর নাম সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষসায় রম নম সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায় নম নম সর্বদার সমন্বয় সর্বভাব রক্ষায় নম